وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহরবানিতে রমাদানুল মুবারকের শেষ প্রান্তে এসে আমরা পৌঁছতে সক্ষম হলাম রমাদানুল মুবারক প্রায় বিদায়ের পথে আমরা কতটুকু এখান থেকে কল্যাণ সমৃদ্ধি ঋদ্ধি শান্তি কম্পেনসেশন হাসিল করতে পেরেছি তা আল্লাহ হাকিম ভালোই জানেন প্রত্যেকেরই আত্মসমালোচনা করা উচিত রসুল্লাহ সাল্লাম বলেন উমান বাতনি উম্মিহি সৌভাগ্যশীল তো তারাই যারা অপরকে দেখে শিক্ষা গ্রহণ করে দুর্ভাগা হতভাগা তারাই যারা মায়ের পেট থেকেই দুর্ভাগা হয়ে জন্মগ্রহণ করে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উল মুবারকের শেষ প্রান্তে আমাদের জন্য কতগুলি এবাদতের নির্দেশনা দিয়ে গেছেন তার মধ্যে একটি হল সাদাকাতুল ফেতেল বা জাকাতুল ফেতেল এটা হল মালের জাকাত যে বিষয়ে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যতটুকু সম্ভব আলোচনা করা সম্ভব হয়েছে আর একটা হল জানের জাকাত জানের জাকাত হল সেটাই হল জাকাতুল ফেতের বা সাদাকাতুল ফেতের মালের জাকাতের জন্য নেশাব পরিমাণ মাল হওয়া জরুরি কিন্তু জাকাতুল ফেতের জন্য নেশাব পরিমাণ মাল হওয়া জরুরি নয় যদিও আমাদের সমাজের অনেকেই নেশাব পরিমাণ মাল হওয়াকে জরুরি মনে করেন অথচ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ফারাদা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাকাত আল ফিতরি আলাকুল্লি মুসলিম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাকাতুল ফেতেরকে ফরজ করেছেন প্রত্যেক মুসলিমের উপরে ফরজ শব্দের অর্থ নির্ধারণ করে দেওয়া কিন্তু ফরজ শব্দটি হাদিসে এসেছে ফারাদা রাসুল্লাহ সাল্লাহু আলিহি ওয়াসাল্লামা জাকাত আল ফেতরে আলা কুল্লি মুসলিম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রত্যেক মুসলিম নরনারীর উপরে জাকাতুল ফেতেরকে ফরজ করেছেন অর্থাৎ ধার্য করেছেন নির্ধারণ করে দিয়েছেন বহুদিন আগে বলেছিলাম আবারও বলে রাখা ভালো মানুষ তো ভুলে যায় আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশও নফল হয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নির্দেশও ফরজ হতে পারে আবার নফলের মধ্যেও ফরজ থাকে দুই রেখাত নফল সালাত আদায় করবেন সেখানে নিয়ত করাটা ফরজ দুই রেখাত নফল সালাত আদায় করবেন উজু করাটা শর্ত দুই রেখাত নফল সালাত আদায় করবেন সুরায় ফাতেহা পড়াটা ফরজ কাজেই নফলের মধ্যেও ফরজ থাকে আবার ফরজের মধ্যেও নফল থাকে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক রাত্রি যোগে তাহাজ্যতের সালাত আদায় করুন হে নবী আল্লাহ পাক ওটা আপনার উপরে নফল করে দিয়েছে ফাতাহাজ্জাদ বিহি নাফসাক রাত্রি যোগে তাহাজ্যতের সালাত আদায় করুন আল্লাহ বললেন তাহাজ্যতের সালাত আদায় করুন তারপরে বললেন না ফেলাত আল্লাহ এটা হলো আপনার জন্য নফল নফল শব্দের অর্থ হল অতিরিক্ত অতিরিক্ত সাবজেক্ট যেমন থাকে ফোর্থ সাবজেক্ট সেই সাবজেক্টের মার্কটা জমা করা হয় অন্যান্য কম্বলসারি সাবজেক্টের সঙ্গে ঠিক ফরজগুলি হল মুসলিমের জন্য কম্বলসারি সাবজেক্ট আর এই নফলটা হল ফোর্থ সাবজেক্ট নফল আদায় করলে নেকি হয় নফল ছেড়ে দিলে পাপ হয় না নফল আদায় করলে নেকি হয় কিন্তু নফল ছেড়ে দিলে পাপ হয় না আল্লাহ রব্বুল আলমিন সালাতে তাহাজুদকে ফরজ করেছেন নফল করেছেন রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম জাকাতুল ফেতেরকে ফরজ করেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যা কিছু বলেন যা কিছু করেন শরীয়তের মাসলাম আসাইল এবং দিনী ব্যাপারে সম্পূর্ণই আল্লাহ রব্বুল আলমিন প্রদত্ত দুনিয়াবি বিষয়ে রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম অহির জ্ঞানেই কথা বলেন তারপরেও দুনিয়াবি কতক কতক বিষয়ে সেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোন কোন ক্ষেত্রে রুজু করেছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাড়ির দাসী নাম ছিল বারিরা রাদি আল্লাহ তালা আনহা বারিরা রাদি আল্লাহ তালা আনহা দাসী আর তার বিবাহ হয়েছিল আর একজন দাসের সঙ্গে তার নাম মুগিস রাজি আল্লাহ তালানহু মুগিস রাজি আল্লাহ তালানহু দাস বাড়িরা রাজি আল্লাহ তালানহু আনহা দাসী যখন বাড়িরা রাজি আল্লাহ তালানহাকে মা আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহা আজাদ করে দিলেন আজাদ করে দেওয়ার পরে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণে তিনি তখন এখতিয়ার পেয়ে গেলেন ইচ্ছা করলে দাসের ঘরে থাকতেও পারেন ইচ্ছা করলে সংসার ভেঙে দিয়ে চলেও যেতে পারে বাড়িরা রাজি আল্লাহ তাল আনহা বললেন যে আমি সংসার ভেঙে দিয়ে চলে গেলাম দাসের ঘরে আমি আর সংসার করব না যেহেতু আমি এখন মুক্ত হয়ে গেছি মুগিস রাজি আল্লাহ তালানহু বাড়িরা রাজি আল্লাহ আনহার শোকে রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে ফেরেন এমনকি তার চোখের পানিতে দাড়িগুলি ভিজে যাচ্ছে টস টস করে পানি পড়ছে দাড়ি দিয়ে মদিনার অলি গলি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন রাসুল্লাহ সাল্লাম বাড়ি রাখে বলে লাউ রাজা তিহে যদি তুমি ওকে ফেরত নিতে তাহলে কতই না ভালো হতো তোমার শোকে বেচারা কেঁদে মরে বাড়ির রাদি আল্লাহ তালানহা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন হে আল্লাহ নবী আপনি কি আমাকে অর্ডার দিচ্ছেন বলছে না আমি অর্ডার দেওয়ার কিছু না কারণ শরীয়ত তোমাকে এখতিয়ার দিয়েছে ইসলাম তোমাকে এখতিয়ার দিয়েছে আল্লাহর বিধান তোমাকে এখতিয়ার দিয়েছে এবার দাসের সংসার তুমি করতেও পারো দাসকে ছেড়ে দিয়ে তুমি মুক্ত স্বাধীন স্বাধীন মুসলিম রমণী তুমি ইচ্ছা করলে সংসার ভেঙে ফেলতে পারো এখতিয়ার তোমাকে ইসলাম দিয়েছে আমি অর্ডার দেওয়ার কিছু নাই এখানে আমি অর্ডার তোমাকে দেই নাই তোমাকে আমি সুপারিশ করতেছিলাম বেচারা অসহায় মানুষ কাঁদছে রাস্তায় রাস্তায় তাই বাড়ির রাজি আল্লাহ তালানা বললেন আমার কোনো দরকার নেই মগিসের কাছে ওর পথে ও চলে যাক আমার পথে আমি চললাম এখানে রসুল্লাহ সাল্লামের যদি ওয়ার্ডার হতো তাহলে এখানে বাড়িরা রাজি আল্লাহ তালানহার এখান থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ ছিল না দুনিয়াপি বিষয় এবং দিনী বিষয় শরীয়তের মাসলা এবং সুপারিশ দুইটা আলাদা জিনিস শরীয়তের নির্দেশ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দিবেন তখন সে পালন না করলে সাথে সাথে বেঈমান হয়ে যাবে দুনিয়াবি বিষয়ে রসুল্লাহ সাল্লাম কোন পরামর্শ দিলেন সেই পরামর্শ যদি গ্রহণ না করা হয় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে যে সার আছে এখতিয়ার আছে সেখানে তাবির উন্নাখালের হাদিসে সেই মুসলিমে আমরা দেখতে পেয়েছিলাম যাই হোক এটা আমাদের আজকে আলোচ্য বিষয় নয় বলছিলাম যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকেই আল্লাহ নির্দেশ পেয়েই ফরজ করলেন জাকাত আল ফেতরে আলা করলি মুসলিম প্রত্যেক মুসলিমের উপর সে মুসলিম কেমন আলাল আব্দি ওয়াল হুররি ওয়াল দাকারি ওয়াল উমসা ওয়াল সাগিরি ওয়াল কবির ছোটর উপরেও ফরজ বড়র উপরেও ফরজ নারীর উপরেও ফরজ নরের উপরেও ফরজ স্বাধীনের উপরেও ফরজ পরাধীনের উপরেও ফরজ পরের যে কেনা গোলাম যার নিজস্ব কোনো মালিকানা সত্য নাই নাবালক শিশু যার মালিকানা এখনো প্রতিষ্ঠিত হয় নেই সেই সমস্ত মুসলিমের উপরেও জাকাতুল ফেতেরকে ফরজ করেছেন স্বয়ং নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আল্লাহর আইন আর মোল্লার আইন প্যারালাল চলে তাই তো মোল্লাদি বলছেন যে নেশাব পরিমাণ মাল যার কাছে নাই তার উপরে জাকাতুল ফেতের ফরজ নয় আলা করলে মুসলিম গোলামের উপরে ফরজ আদায় করবে তার মনিব বাড়ির চাকর যে আপনার বাড়িতে খায় তার ভরণ পোষণের দায়িত্ব আপনার তার ফেতরাটাও আপনি দিয়ে দিবেন গাড়ির ড্রাইভার হাউস ড্রাইভার আপনার বাড়িতে থাকা খাওয়ার দায়িত্ব যত লোক আপনার পোষ্য যত লোক আপনার অধীনস্থ আছে থাকা খাওয়ার জিম্মাদারি আপনার উপরে তাদের ফেতরাগুলি আদায় করার দায়িত্ব আপনার সমাজের অসহায় লোক যারা ফেতরা আদায় করতে পারে না ফেতরা প্রদান করতে অক্ষম তাদের ফেতরা সমাজের মোরল মাতব্বরেরা সরকারের দায়িত্বশীলেরা ward commissioner member MP MC MLA chairman যারা দায়িত্ব যে যেখানে আছেন প্রত্যেকে আদায় করবেন ওই গরিব দুঃখীর ফেতরা দলিল দলিল বুখারির হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জামানায় জনৈক সাহাবি এসে বললেন আমি দিনের বেলা ওয়াকাতু আলা ইমরাতি ফি নাহারে রমাদান রমাদানের দিনের বেলায় আমি আমার স্ত্রীর সাথে মেলামেশা করেছি আমার বাঁচার উপায় কি রসুল্লাহ সাল্লাম বললেন একটি গুলাম আজাদ করো বলে গুলাম আজাদ করবার ক্ষমতা নাই দুই মাস লাগাতার সিয়াম পালন করো দুই মাস লাগাতার সিয়াম পালন করার ক্ষমতা আমার নাই ষাটজন মিসকিনকে খাবার খিলিয়ে দাও ষাটজন মিসকিনকে খাবার দেওয়ার ক্ষমতা আমার নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তাহলে অপেক্ষা করো দেখি আল্লাহর তরফ থেকে কোনো ফয়সালা হয় কিনা আল্লাহর তরফ থেকে ফয়সালা হলো এক বস্তা খেজুর আসলো গনিমতের মাল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন এই খেজুরের বস্তা নিয়ে তুমি মদিনার গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করে দাও গরিব সাহাবি তার উপরে ডন্ডি গরিব সাহাবি তার উপরে কাপফারা কিন্তু সেই কাপফারা প্রযোজ্য হয়েছে তার উপরে কাপফারা আদায় করবার মতো সামর্থ্য নাই নবী সাল্লা সাল্লাম গণিমতের মাল থেকে তার কাপফারা আদায়ের ব্যবস্থা করে দিল গনিমতের মাল থেকে কাপড়া দিয়ে দিলেন সাহাবি বলছেন যে মদিনার হাররা সার্কিয়া এবং হাররা গার্বিয়া মদিনার দুই পাথরি জমির মাঝখানে আমার মতো গরিব মানুষ আর একজন নেই রসুল্লাহ সাল্লাম বললেন হেসে ফেললেন হেসে ফেলে হাত্তা বাদাত আনিয়া আনিয়াবুহু রসুল্লাহামের দুটা সরু দাঁত বেরিয়ে গেল আনন্দে হেঁচে ফেললেন আর বললেন যাও তোমার বাচ্চাদেরকে খিলায় দাও কাপড় আদায় হয়ে যাও আল্লাহ আকবর সুহান আল্লাহ গরিব ফেতরা নেবে ফেতরার মাল গ্রহণ করবে কিন্তু ওখান থেকে আবার সে ফেতরা আদায়ও করবে সে ফেতরা প্রদান করবে সমাজ তাকে বেশি পরিমাণ দেবে কিন্তু কম পরিমাণ তার কাছ থেকে নিয়ে নিবে সে আদায় করবে ফেতরা তারপরে দিয়ে দিবে নাবালক শিশুর ফেতরা এমনকি ঈদের দিন সকালবেলা জন্মগ্রহণ করেছে এমন নাবালক শিশুর ফেতরা দেওয়ারও নির্দেশ রাসুল্লাহ সাল্লাম দিয়েছেন ওলামায় কেরামগণ বলেন পেটের মধ্যে যে বাচ্চা আছে সেই বাচ্চা জীবিত আছে মায়ের পেটে ভূমিষ্ঠ হওয়ার আগ তোমার চার মাস পার হওয়ার পরে ওই বাচ্চার ফেতরাটা দিয়ে দেওয়াটা মুস্তাহাব পেটের বাচ্চার ফেতরা দিয়ে দেওয়াটা মুস্তাহাব ওলামায় কেরামগণ ফতুয়া দিয়েছেন কিন্তু হাদিসের শব্দ হলো যে বাচ্চা যেটা ভূমিষ্ঠ হল ঈদের সালাতের আগে সেটারও ফেতরা দিতে হবে আল্লাহ আকবর বিমানের টিকেটের মতো বাচ্চা যদি বিমানে উঠার আগে জন্মগ্রহণ করে তো টিকিট লাগবে আর বিমানের ভিতরে উঠে গিয়ে যদি জন্মগ্রহণ করে আর টিকিট না দিলেও চলবে বাচ্চা মায়ের কোলে থাকে বিমানে উঠার আগে জন্মগ্রহণ করলেও টিকিট লাগবে টিকিট নিয়ে উঠতে হবে আর যদি বাচ্চা ভিতরে জন্মগ্রহণ করে কোনো সমস্যা নাই ঈদের সালাত হয়ে যাওয়ার পরে জন্ম নিলে কোনো সমস্যা নাই ফেতরা দেওয়া লাগবে না কিন্তু ঈদের সালাতের আগে জন্মগ্রহণ করবে তারও ফেতরা দেওয়া লাগবে সামিন তো আমিন ফেতরার পরিমাণ হলো এক সা খাদ্যদ্রব্য সা আমিন শাইরিন সা আমিন বুরিন সা আমিন আকিতিন সামিন জাবিবিন সামিন সামিন জাবিবিন ও সামিন ও সামিন আকিতিন ও সামিন বুরিন একসা গম একসা জব একসা পনির একসা মোনাক্কা একসা কিসমিস রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় একসা পরিমাণ ফেতরা প্রদান করা হতো সা হল একটি পাত্রের নাম যেই পাত্র রিয়াদ শহরের সেই আপনার আটা পেশা মেশিনে আটা পেশার মেশিন ওটাকে তাহুন বলা হয় তাহুনে গিয়ে বললাম ভাই সাটা একটু দেখতে চাই এটা তামার পাত্র আমাকে দিয়ে বললেন এটা হল সা সা হল একটি পাত্র বাটির মতো এই পাত্রের মধ্যে মোটামুটি আড়াই কেজি সম পরিমাণ খাদ্যদ্রব্য পূরণ করলে স্বাভাবিক খাদ্যদ্রব্য আর মুড়ি দিলে হবে না মানুষ তো অনেক ট্যাটন আছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মুড়ি দিলে আড়াই কেজি পরিমাণ তো হবে না এক পাত্রে এক সায়ে ঠিক আছে স্বাভাবিক সমপর্যায়ের ওজনওয়ালা খাদ্য আড়াই কেজি সমপরিমাণ সা আমিন তো আমিন প্রধান খাদ্য গম জব খেজুর পনির মোনাক্কা কিসমিস এগুলিও খাদ্য গম জব এগুলি আরব দেশের প্রধান খাদ্য হিসাবেই তদানীন্তনকালে গণ্য হতো খেজুরও প্রধান খাদ্য হিসাবেই গণ্য হতো এই খাদ্যগুলি যেগুলি মানুষ সচরাচর প্রধান খাদ্য হিসাবে গ্রহণ করেন হাবিস না মানার কারণে বা হাবিস থেকে বাঁচার জন্য কত রকমের অজুহাত আমাকে আমাদের এক মুরব্বী একবার বলেছিলেন যে পালং শাকও তো খাদ্য তো আড়াই কেজি পালং শাক আমি দিয়ে দেই মূলাও তো খাদ্য আড়াই কেজি মূলা দিয়ে দেই বেগুনও তো খাদ্য আড়াই কেজি বেগুন আমি দিয়ে দেই আমি বলছিলাম চাচাজি খাদ্যমন্ত্রী মানে কি বেগুনের মন্ত্রী খাদ্যমন্ত্রী মানে কি পালং শাকের মন্ত্রী খাদ্য গোডাউন মানে কি পালং শাকের গোডাউন খাদ্যর ঘাটতি মানে কি পালং শাকের ঘাটতি পালং শাক তো খাদ্য বুঝলাম পালং শাক হল সহযোগী খাদ্য আর মূল খাদ্য হল ভাত অথবা রুটি আপনি কি দিয়ে কি খান তরকারি দিয়ে ভাত খান না ভাত দিয়ে তরকারি খান আমরা এখন ভাত দিয়ে তরকারি খাই ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে ডাক্তার মহোদয় বলেছেন যে আপনারা এখন তরকারি বেশি খাবেন ভাত কম খাবেন এখন তরকারি খাবেন ভাত দিয়ে আর আগে মানুষ ভাত খেত তরকারি দিয়ে যেটা সহযোগী খাবার ওটাকে আরবিতে বলা হয় এদাম তরকারিকে বলা হয় এদাম এদাম মানে তরকারি আর তোয়াম মানে খাদ্য যেটা প্রধান খাদ্যটাকে আরবিতে তোয়াম বলা হয় আর যেটা সহযোগী খাদ্য ওটাকে বলা হয় এদাম রসুল্লাহাম বলেন নেমাল ইদামিল খাল্লু নেমাল ইদামিল খাল্লু নেমাল ইদামিল খাল্লু কতই না উত্তম তরকারি খাল কতই না উত্তম তরকারি খাল কতই না উত্তম তরকারি খাল আরবিতে বলে খাল ইংরেজিতে বলে ভেনেগার খেজুরকে ভিজিয়ে রাখলে সেই খেজুর থেকে যে লাল পানি বের হয় একটু রসালো একটু মিষ্টি মিষ্টি হয় এটা দিয়ে রসুল্লাহ সাল্লাম ভিজিয়ে ভিজিয়ে রুটি খেতেন এটাকে তরকারি হিসাবে সালুন হিসাবে গ্রহণ করা হতো সালুন যখন কাঁচা থাকে তখন ওটাকে বলে খোদার বা খাজরাওয়াত খাজরাওয়াত বা খোদার খোদার মানে হল সবজি কাঁচা তরকারিকে খোদার বলা হয় খাজরাওয়াত বলা হয় শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহেমাল্লাহ বলছেন পৃথিবীতে যত বেদাত ঢুকেছে সব বেদাত ঢুকেছে নাদান লোকের কারণে হাদিস কুরআন তো বোঝে না বুঝার চেষ্টাও করে না শব্দের অর্থ তো জানে না জানার চেষ্টাও করে না ফারাজা রসুলাম জাকাত আল ফিতরি আলা কুল্লি মুসলিম সামিন কোয়ামিন একসা খাদ্য দ্রব্য একসা খাদ্য আড়াই কেজি সমপরিমাণ মহরম মাস আসলেই আমিরে মোয়াবিয়া রাজি আল্লাহ তালানহুকে গালিগালাজের হিরিক পড়ে যায় দেশে কারণ এদেশের মুসলমান অন্য দেশের মুসলমানের চেয়ে একটু বেশি পাওয়ারফুল মানে এদেশে যা ইসলাম আছে ওই ইসলাম খসদা আরব দেশেও নেই আরে আরব দেশের মানুষ তো বেদিন রে বাবা সবে বরাতের নামাজটাই পড়ে না তুই আবার কেমন মুসলমান সবে বরাতের নামাজটাই পড়ে সবে বরাতটা যদি কোন আমার দেশে যে একদম জীবনে কোন সালাত আদায় করে না কিছু না করলে তো সবে বরাতের সালাদটা তো পড়ে সবে বরতের সালাদটাও যারা পড়ে না তাদেরকে কি বলা যায় মলান সাইফুদ্দিন বেলাল আল মাদানি যখন না দিনাজপুর শহরে একটা বাড়ি বানালেন বাড়ি বানানোর পরে নিজে বাড়ি বানি বাড়িতে বিসমিল্লা বলি উঠে গেছেন মিলাদ কিয়াম করেনি জিলাপি খাওয়ান নেই তো বলছে এই মৌলবী বলে মদিনা থেকে পড়ে আসছে এটা মৌলবী হলো এটা মুসলমানই হতে পারে নাই কিসের মৌলবী কিসের আলেম যে মুসলমান মিলাদ পড়ায় না মিলাদ না পড়ানোর পরে কি সে মুসলমান থাকে বলছে আমাদের দেশের সবচেয়ে বেদিন মুসলমান যে মুসলমান ইসলামের মোটে ধার ধারে না কিছু না করলে মিলাদটা তো পড়ায় মিলাদটাও করালো না এই মৌলবী সাহেব কেমন মৌলবী সোভান তাহলে মিলাদটা হলো তার কাছে ইসলাম সবে বরাতের সবে বরাতটা হলো তার কাছে ইসলাম রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের আনিত ইসলাম তার কাছে ইসলাম নয় দুঃখজনক হলে সত্য মহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করা হয় যখন মুহররম মাস এসে যায় তখন মহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা তালানহুর সমালোচকের অভাব নেই কিন্তু রমাদান আসলেই এই আমিরে মোয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া অনুযায়ী আধা সা ফেতরা দেওয়ার জন্য হিরিক করে যায় আধা সা ফেতরা বড় মসজিদের বড় হুজুর ঘোষণা করে দিয়েছেন এইবারের ফেতরা উনষাট টাকা এইবারের ফেতরা পঁয়ষট্টি টাকা এইবারের ফেতরা এত টাকা আমাকে প্রশ্ন করেছেন জনৈক ভদ্রলোক মোবাইলে বলছে যে এবারের ফেতরা কত হবে বললাম যে আপনি যদি বড় মসজিদের বড় হুজুরের উম্মত হয়ে থাকেন তাহলে পঁয়ষট্টি টাকা দেবেন আর মোহাম্মদুর রসুল্লাহর উম্মত যদি হয়ে থাকেন আড়াই কেজি খাদ্যদ্রব্য প্রদান করবেন পাশে এক লোক ছিল খুব গরম হয়ে গেল কি বললেন আপনি বলল আপনি যা শুনলেন আমি তাই বললাম আপনি যা শুনলেন আমি তাই বললাম অমক মসজিদের অমক মুফতি ফতুয়া দিয়েছেন এবারের ফেতরা পঁয়ষট্টি টাকা অমক হুজুর ফতুয়া দিয়েছেন এবারের ফেতরা আড়াই কেজি কি বলে অর্ধ শাক গম তা সরকারি রেট সরকারের বস্তা পচার রিলিফের গম সেই বস্তা পচার রিলিফের গোডাউন পচার রিলিফের গম অনুযায়ী ফেতরা ধার্য আল্লাহ পাক বলছেন লান্তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা যতক্ষণ পর্যন্ত তোমাদের পছন্দনীয় জিনিস দান না করবে কশিন কালেও তোমরা কল্যাণ হাসিল করতে পারো না আপনি খান কি আর দেন কি আপনার পরিবারের জন্য কি চাউল খান আপনার পরিবারের জন্য আপনি কি চাউল খান আপনি খান কি আর দেন কি আপনার খাদ্য তালিকায় কি আছে আর আপনি প্রদান করেন কোনটা আল্লাহ পাককে ভয় করুন গরিব দুঃখী মানুষের হক সম্পর্কে সজাগ হন আল্লাহ পাক বলেন লান্তানা আলুল বীর রাহাত্তা তুমফিকু মিম্মা তুহিব্বুন তোমরা যতক্ষণ পর্যন্ত পছন্দনীয় জিনিস থেকে দান না করবে কোশ্চিন কালেও তোমরা কল্যাণ হাসিল করতে পারো না রুটি তো এখন অনেক বিপদে করে খায় আগে গরিব মানুষ রুটি খেত আর এখন ধনী লোকেরা রুটি খায় ধনী লোকেরা রুটি খায় গরিব মানুষ ভাত খায় আগে গরিব মানুষ টাকার অভাবে রুটি খেত আর এখন ধনী লোকেরা রুটি খায় কারণ কোলেস্টেরল বেড়ে গেছে ফ্যাট বেড়ে গেছে চর্বি বেড়ে গেছে ডায়াবেটিস বেড়ে গেছে ডায়াবেটিস বেড়ে গেছে ওই জন্য আমরা রুটি খাই আল্লাহ আকবর রুটির মধ্যে যেটা ডায়াবেটিসের উপকারী সেটা হলো সালওয়ালা গম কিন্তু সালটা তুলে ছাগলকে খাওয়া দেয় যাতে ছাগলের ডায়াবেটিস না হয় হ্যাঁ শশাগুলি ছিলে ছিলে যেই শশা কাটলে শশার যেই খোসা থেকে যে পানি বের হয় যে কষ বের হয় এই কষটা হল ডাইরেক্ট ইনসুলিন শটাটা ভালো করে কচলিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে দুই তিনবার ধুয়ে পরিষ্কার করে সাল সহ খাবেন ওই সালের ভিতরে রয়েছে আপনার ইনসুলিন সালটা খোসাটা খসায় ওটা ছাগলকে খাওয়ায় তারপর ওটারে ধুয়ে পানির মধ্যে ভিজায় যতটুকু ইনসুলিন বাকি ছিল যতটুকু রস রসকস ছিল সব ধুয়ে পরিষ্কার করে পানিতে ফেলে দিয়ে তারপরে বাকি সাবরাটা খায়ে মনে মনে আত্মতৃপ্তি লাভ করলাম যে শশা খেলাম জেনে রাখা ভালো হবে যত ফল আছে অধিকাংশ ফলের ফলের ভিতরে যে পরিমাণ ভিটামিন প্রোটিন ফলের ভিতরে যত যত পরিমাণ আয়রন ক্যালসিয়াম ক্যালোরি থাকে তার চেয়ে বহু বহুগুণ বেশি থাকে তার সালের উপরে পেয়ারার সালের উপরে বহু বহুগুণ পরিমাণ আপনার আয়রন রয়েছে কিন্তু আমরা কি করি সালটাকেই লিকায় ফেলে দেই আপেলের সালের মধ্যে রয়েছে বহু পরিমাণ প্রোটিন এবং আয়রন আমরা আপেলের ছালগুলি ছুলে ফেলে দেই এইভাবে এখন ফরমালিন দিচ্ছে ফেলে দেওয়াটাও একটা যুক্তিসঙ্গত অনেকেই দাবি করেন কিন্তু তা নয় পানিতে ভিজায় রাখবেন ভিজায় রেখে ভালো করে রগ দিয়ে কচলিয়ে কয়েক ঘন্টা ভিজায় রাখবেন ভিজায় রেখে রগ দিয়ে কচলিয়ে ওটাকে ধুবেন কিছু লবণ ফেলে দিয়ে যদি ধন তাহলে যে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয় সেই কেমিক্যালের হাত থেকে মুক্ত হওয়া যাবে ইনশাআল্লাহ বলছিলাম যেটা আমি নিজে খাই না সেটা অপরকে কেন দিতে যাব আল্লাহ পাক বললেন লাম তানালুল বিল্লা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাদাকাতুল ফিতর ঈদের সালাতের আগে ঈদের সালাতের আগে মান আদ্দাহা কাবলা সালাত যে ব্যক্তি সালাতের আগে আদায় করলো ফাকাদ আদ্দাহা ওমান আদ্দাহা বাদা সালাত পাহিয়া সাদাকাত মিন সাদাকাত যে ব্যক্তি সালাতের পরে আদায় করলো এখানে জেনে রাখা ভালো হবে একটা হলো আদায় করা একটা হলো বন্টন করা একটা হলো ফেতরাত জমা করা সামাজিকভাবে যেখানে সমাজ আছে যেখানে জামাত আছে সমাজ আছে সেখানে সামাজিকভাবে ফেতরা জমা করা হয় একটা হলো জমা করা আর একটা হলো বন্টন করা জমাটা অবশ্যই সালাতের আগে করতে হবে বন্টনটা সালাতের আগেও করতে পারেন পরেও করতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় দিনার এবং দেড়হাম দুই প্রকার মুদ্রা চালু ছিল দিনার দেড়হাম থাকা অবস্থায় আল্লাহ নবী সাল্লা সাল্লাম জীবদ্দশাতে এক দিনেও মুদ্রা দিয়ে ফেতরা প্রদান করেন নেই আজীবন খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা প্রদান করেছেন এখন আমাদের যুক্তি হল যে খাদ্যদ্রব্য এটা একটা জিনিস মানুষকে দিলে মানুষের অসুবিধা গরিব দুঃখী মানুষ টাকা দিয়ে দিয়ে গেলাম তার সুবিধা মতো সে কিনে নিল টাকা দিলে সুবিধা মতো কিনে নিতে পারবে এই যুক্তিটাই কিন্তু জাকাতের ক্ষেত্রে গিয়ে চলে না যেটা গত জুমা আমরা বলেছিলাম যে জাকাতের ক্ষেত্রে মানুষকে এই বস্তা পচা শাড়ি লুঙ্গি এবং এমন শাড়ি ও নামই জাকাতের শাড়ি অসাধু তাঁত ব্যবসায়ীরা অধিকাংশ লাভ করবার জন্য মানবতা বিবর্জিত এমন প্রোডাক্ট বের করে যেটা স্বাভাবিক কোন মানুষ ব্যবহার করতে পারে না এটার নাম জাকাতের শাড়ি এখানে জাকাতের শাড়ি পাওয়া যায় এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায় প্রথম কথা হল জাকাত হয়েছে মালের আপনার জাকাত হয়েছে অর্থের অর্থের জাকাত আপনি মাল দিতে গেলেন কেন অফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইল মাহরুম যাচনাকারী এবং বঞ্চিতদের জন্য রয়েছে নির্ধারিত একটি অংশ তাদের অংশটা তাদেরকে দিয়ে দেওয়া হবে তারা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করবে সেটা তাদের ব্যাপার যেখানে টাকা দেওয়া দরকার ছিল সেখানে দেওয়া হলো শাড়ি লুঙ্গি আর যেখানে খাদ্যদ্রব্য দেওয়ার দরকার ছিল সেখানে দিল টাকা এটাও নষ্ট করলো ওটাও নষ্ট করলো আপনি হয়তো বলবেন যে বর্তমান আধুনিক জামানা এসে এই কর্কশ করা ফতুয়া দেওয়ার প্রয়োজন কি এই কর্কশ করা ফতুয়া আপনাকে মনে হচ্ছে কিয়ামতের আগ পর্যন্ত আপনাকে গরু কুরবানি করতে হবে কিয়ামতের আগ পর্যন্ত আপনাকে পশু কুরবানি করতে হবে ছাগল কুরবানি করতে হবে গরু কুরবানি করতে হবে উঁট কুরবানি করতে হবে অদূর ভবিষ্যতে আধুনিক সভ্যতার নগরায়ন বেড়ে যাবে মানুষ তখন বলবে শহরে বন্দরে গরু ছাগল রাখার জায়গা নেই রে বাবা জবাই করার লোক পাওয়া যায় না ধরার লোক পাওয়া যায় না গোস্ত বন্টনের লোক পাওয়া যায় না টাকা বিতরণ করে দাও যার যার মতো গোস্ত কিনে খেয়ে খেয়ে নি ক্যাশ পেমেন্ট হয়ে যাবে কেন এটা তো শরীয়তে যায় নেই পশু জবাই করতে হবে কেন পশু জবাই করবেন আপনি ওখানে যদি খাদ্যের পরিবর্তে টাকা দিলে চলে এখানে গোস্তের পরিবর্তে টাকা দিলে চলবে না কেন এইভাবে এক যুক্তিতে আর এক যুক্তি এনে রসুল্লাহ সাল্লাম ওই জন্য বলছেন যেখানেই সমাজ থেকে সুন্নত উঠে যায় সেখানে বেদাত প্রতিষ্ঠা লাভ করে আর যেখানে বেদাত প্রবেশ করে সেখান থেকে শূন্য চিরতরে বিতাড়িত হয়ে যায় অতএব রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়া সাল্লামের তরিকা অনুযায়ী আমরা ফেতরা প্রদান করি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমি এরপরে আসছে ঈদের সালাত রসুল্লাহ সাল্লাহু আলহি সাল্লাম আমাদের জন্য দুইটি ঈদ রেখে গেছেন রসুল্লাহ সাল্লাম মদিনায় গিয়ে হিজরত করে দেখলেন মদিনার ইহুদিরা খেলাধুলা করে আনন্দ উপভোগ করে বছরে দুই দিন একদিনের নাম নওরোজ আর একদিনের নাম যান রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুই ঈদের পরিবর্তে দুই ঈদকে বিলুপ্ত ঘোষণা করে আল্লাহ পাকের নির্দেশে হ্যাঁ, দুইটি ঈদ আমাদেরকে দিলেন কাদ আবদাল্লাহ লাকুম বে খাইরি মিনহিমা ওই দোতলায় নতুন ভবনের দোতলায় জায়গা আছে নতুন ভবনের দোতলায় জায়গা আছে পুরাতন ভবনের দোতলায় জায়গা আছে ঢাকা শহর থেকে অনেক মুসল্লি বিদায় হয়ে চলে গেছেন দেশের বাড়ি ঈদ পালন করবার জন্য কাজে আজকে এত ভিড় হওয়ার কথা নয় যাই হোক রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদের জন্য ঈদ উৎসব দিয়ে গেছেন সেই ঈদের নির্দেশনা আছে ঈদুল ফেতের রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম খুব দ্রুত পড়তেন এক বল্লম পরিমাণ সূর্য উদিত হওয়ার পরে রসুল্লাহ সাল্লাম আদায় করেছেন ঈদগায় যাওয়ার পথে পথ পরিবর্তন করেছেন নারী এবং পুরুষকে ময়দানে নিয়ে গেছেন ঈদের দিনে সকালবেলা ক্ষৌর কার্য করে ঈদুল ফেতেরের দিনে ক্ষৌর কার্য ঈদের সালাতের আগে আর ঈদ উল আজহার দিনে ক্ষৌরকার্য ঈদের সালাতের পরে কুরবানির পরে রসুল্লাহাম ঈদুল ফেতেরের দিনে ক্ষৌরকার্য করে সকালবেলা সুন্দর করে গোসল করে তারপরে আতর লাগিয়ে রসুল্লাহ সাল্লাম সুগন্ধি মেখে উত্তম কাপড় পরিধান করে তাকবীর পড়তে পড়তে ঈদগার ময়দানে গেছেন ঈদগার ময়দানে গিয়ে তাকবীর করেছেন সেখানে সুন্নত নফল কোন এবাদত নাই ঈদের সালাতের আগে এখানে আজান নাই একামত নাই ডাকাডাকি হাঁকাহাঁকি নাই সবাই তাকবির পড়বে ওয়াস তারেক না দাওয়াত আল মুসলিমিন আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের সাহাবি আতিয়া রাদি আল্লাহ তালান উম্মে আতিয়া রাদি আল্লাহ হা বলেন আমার আনা রসুল্লাহে সাল্লাহ সাল্লাম আন্নুখরিজা দাওয়াত আল খুদুরি ওয়াল আওয়াত ওয়াল হইয়াদা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে অতীব পর্দানাসীন মহিলা জাওয়াতিল জাওয়াতিল খুদুর খুদুর বলা হয় খেদরুনের বহু বচন খেদরুন বলা হয় নির্ধারিত আপনার কুঠুরি নির্ধারিত কুঠুরি যেখানে গোপন অন্তর কি বলে আন্দর মহলে একদম গোপন কুঠুরি সেটাকে বলা হয় খুদুর রসুলামের জামানায় কুমারী মেয়েরা যখনই বালেগা হয়ে যেতেন তখনই স্বাভাবিকভাবে বাড়ির ভিতরে চলাফেরা করতেন না তাদের জন্য অন্দর মহলে নির্ধারিত একটা কুটুরি জায়গা হতো সেখানেই তারা নিজেদের টাইম পাস করতেন বিশেষ প্রয়োজনে সেখান থেকে বের হত এটাকে বলা হয় দাওয়াতুল খুদুর সেই অন্দর মহলের অন্দর মহলের সেই কঠিন পর্দানাসীন মহিলা তাদেরকেও ঘর থেকে ঈদের দিনে বের করার নির্দেশ রাসুল্লাহ সাল্লাম দিলেন ওয়াল আওয়াতিকা কুমারী মেয়েদেরকে ওয়াল হুইয়াদা ঋতুবতী মেয়েদেরকেও ঈদগার ময়দানে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন উম্মে আতিয়া রাদি আল্লাহ হ্যাঁ রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী ঋতুবতী মহিলারা কি ঈদগার ময়দানে কি করবে আল্লাহ নবী বললেন ইয়া তাজিলনাল মুসাল্লাহ তারা সালাদ থেকে বিরত থাকবে ওয়াস তারিক না দাওয়াত আল মুসলিমিন মুসলমানদের দুয়ায় শরিক হবে এই তো মুনাজাত পাওয়া গেল হুজুর মুনাজাত হুজুর মুনাজাত পেয়ে গেছেন মুসলমানদের দোয়াই শরিক হবে দোয়াই নেই ঈদের দিনে মুনাজাতই নেই তাহলে রাসুল্লাহ সাল্লাম বলছেন দাওয়াতুল মুসলিম ইলাইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার সেদিন মুসলমানদের একটাই দোয়া থাকবে সেই দোয়াটা হল আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহাম এই দুয়ায় শরিক হবে এই তাকবীরে শরিক হবে তারা ঈদগাহ থেকে আলাদা থাকবে তাকবীরে শরিক হবে আমাদের মা বোনদেরকে আমরা অনুমতি দিয়েছি বলেছি শরীয়তের মাসলা আপনারা বিশেষ প্রয়োজনে জমার দিনেও আসতে পারেন ঋতুবতী মহিলারাও প্রোটেকশন ব্যবহার করে আধুনিক ন্যাপকিন আছে সেগুলি ব্যবহার করে তারা ভালোভাবে প্রোটেকশন নিয়ে মসজিদে এসে খোদবা শুনতে পাবে দাওয়াত আল মুসলিমিন মুসলমানদের দোয়ায় শরিক হবে খোদবা শুনবে খোদবা থেকে উপকৃত হবে ইয়াতাসিল মুসাল্লাহ সালাদ থেকে তারা বিরত থাকবে মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময়ে মক্কা বায়তুল্লাহিল হারামের ঈদের জামাত শুরু হবে বা ঈদের জামাত শেষ হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ইন্দোনেশিয়ান মহিলারা তারা অধর নয়নে বসে বসে কাঁদছেন ইন্দোনেশিয়ার এক ক্লাস ফ্রেন্ড ছিলেন সাথে বললাম কি ব্যাপার ঈদের দিনে তোমাদের দেশের মহিলারা কাঁদছে কেন মক্কার ঘরে বসে মক্কার ঘরের পাশে বসে এরা কাঁদছে কেন আমার ক্লাস ফ্রেন্ড বললেন তুমি কি এখনো ফিডার খাও নাকি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন বল হইয়াদা রসুল্লাহ সাল্লাম ঋতুবতীদেরকে বের করার নির্দেশ দিয়েছেন ইয়াতাজিলনাল মুসাল্লা ওয়েস্তারেক না দাওয়াত আল মুসলিমিন তারা সালাদ থেকে বিরত থাকবে মুসলমানদের দাওয়াতে শরিক হবে ইন্দোনেশিয়া থেকে এসেছিল মক্কায় মক্কায় সেই ঈদের জামাত পড়তে পারল না সেই দুঃখে তারা কাঁদে বড়ি খেয়ে খেয়ে পিল খেয়ে খেয়ে এখন আবার শরীয়তকে উল্টায় দিতে চায় রসুল বললেন মুসাল্লা থেকে বিরত থাকবে আর ও ভদ্র মহিলা পিল খেয়ে ঈদের জামাত পরবে পিল এমন একটা সর্বনাশা জিনিস বহুবার বলে দিয়েছি মা বোনদেরকে সতর্ক থাকতে হবে এই যে জন্ম নিরোধ জন্ম নিয়ন্ত্রণ যে পিল বড়ি যেটা স্বাভাবিক স্রাবকে বন্ধ করে আপনার নদীর পানিকে যদি ব্যারিকেড দিয়ে বাঁধ দিয়ে দেন নদী আপনার বাড়িঘর ভেঙে নিয়ে পানি বের হয়ে চলে দেওয়ার যখনই এই স্বাভাবিক পচাগান্দা রক্তটা বের হওয়ার সুযোগ না দেওয়া হয় তখন কি হয় ওইটাই চলে যায় কিডনিতে ওটাই চলে যায় হাড়ে ওই রক্ত গোটা শরীরের বিভিন্ন জায়গায় সরে পড়ে এখানে ব্যথা শুরু হয় ওখানে এটা শুরু হয় ওখানে সেটা শুরু হয় বিভিন্ন রোগ শোকের জন্ম হয় ইসলামী শরীয়ত মানার চেষ্টা করতে হবে আধুনিক ডিজিটাল মৌলবী সাহেবরা ফতোয়া দিচ্ছেন তিল খেয়ে খেয়ে এবাদত করা যাবে জি না ইসলামের ডিজিটাল বলে কোনো কিছু নাই ইসলাম পুরাতন চিরন্তন কিয়ামত পর্যন্ত ইসলাম এইভাবে থাকবে রসুল্লাহাম ঈদের মাঠে মুসল্লিদের সাথে ঋতুবতী মহিলাদেরকেও নিয়ে যাওয়ার জন্য বললেন মহিলারা যাবে ঈদের ময়দানে তাকবীর পড়বে তারা নীরবে আর পুরুষেরা তাকবির পড়বে সরবে কিন্তু জামাতবদ্ধ নয় আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ ইলহাম আল্লাহ পাক আমাদেরকে সুন্দর ও সুস্থভাবে আমাদেরকে রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলিতে যথাযথভাবে ইবাদত করে যেই কয়দিন বাকি আছে সেই কয়দিন আল্লাহ পাকের দরবারে কায়মনোবাক্যে এবাদতের মাধ্যমে পাপ পঙ্কিলতা ঝেড়ে ফেলে সুন্দর সাবলীল জেন্দেগিতে আবার ফিরে আসার তৌফিক দান করুন যারা কবরে সাহিত আছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিন জীবনে বেঁচে থাকলে এই রামাদানের জমা আবার পাওয়া যাবে আর না বেঁচে থাকলে এটাই হবে আমাদের শেষ জমা দুঃখজনক হলে সত্য আমাদের সমাজে এটাকে জুমাতুল বেদা বলা হয় জুমাতুল বিদা বিদা না জুমাতুল বিদা বেদাতি জুমা কারণ এই জুমাকে আদায় করার জন্য বিশেষ সারম্বর দেখা যায় এই সারম্বরের কোন বিধান ইসলামে নাই জুমাতুল ওয়াদা আসলে ওয়াদা মানে বিদায় জুমা রামাদান থেকে বিদায় হয়ে গেল এটা বিদা বলতে ওয়াদা বলতে যা বলে বিদা বিদা নয় বিদা বিদাতি জুমা কে বলেছে এইভাবে আপনাকে বিশেষ জুমা পালন করবার জন্য রমাদান মাসের পরে সাউওয়াল মাসের ছয় সিয়াম পালন করার পরে আবার ওখানে ঈদুল আবরার নামে আর একটা ঈদ পালন করা হয় ছয় রোজা পালন করছি এবার শেষের দিন ভালো করে ইফতারির আয়োজন করো ইফতারির অনুষ্ঠান করো আবার অনেকে ইফতারির আয়োজন করে থাকেন